บุ๊กทูห้าสิบสามติปันโนติปันโนร้านค้าบิบินโนดกานบิบินโนดกานเรากำลังมองหาร้านขายเครื่องกีฬา আমরা একটা খেলার জিনিসের দোকান খুঁজছি আমরা একটা খেলার জিনিসের দোকান খুঁজছি เรากำลังมองหาร้านขายเนื้อ আমরা একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি আমরা একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি เรากำลังมองหาร้านขายยา আমরা একটা ওষুধের দোকান খুঁজছি আমরা একটা ওষুধের দোকান খুঁজছি เราต้องการซื้อลูกฟุตบอล আমরা একটা ফুটবল কিনতে চাই আমরা একটা ফুটবল কিনতে চাই เราต้องการซื้อซาลามี่ আমরা সালামি কিনতে চাই আমরা সালামি কিনতে চাই เราต้องการซื้อยา আমরা ওষুধ কিনতে চাই আমরা ওষুধ কিনতে চাই เรากำลังมองหาร้านขายเครื่องกีฬาเพื่อจะซื้อลูกฟุตบอล আমরা একটা ফুটবল কেনার জন্য একটা খেলার জিনিসের দোকান খুঁজছি আমরা একটা ফুটবল কেনার জন্য একটা খেলার জিনিসের দোকান খুঁজছি เรากำลังมองหาร้านขายเนื้อเพื่อจะซื้อซาลามี่ আমরা সালামি কেনার জন্য একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি আমরা সালামি কেনার জন্য একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি เรากำลังมองหาร้านขายยาเพื่อจะซื้อยา আমরা ওষুধ কেনার জন্য একটা ওষুধের দোকান খুঁজছি আমরা ওষুধ কেনার জন্য একটা ওষুধের দোকান খুঁজছি ดิฉันกำลังมองหาร้านขายเครื่องประดับ আমি একটা গয়নার দোকান খুঁজছি আমি একটা গয়নার দোকান খুঁজছি ดิฉันกำลังมองหาร้านขายอุปกรณ์ถ่ายภาพ আমি একটা ফটোর দোকান খুঁজছি আমি একটা ফটোর দোকান খুঁজছি ดิฉันกำลังมองหาร้านขายขนมหวาน আমি একটা কেকের দোকান খুঁজছি আমি একটা কেকের দোকান খুঁজছি อันที่จริง ดิฉันวางแผนที่จะซื้อแหวน আমি আসলে একটা আংটি কেনার পরিকল্পনা করছি আমি আসলে একটা আংটি কেনার পরিকল্পনা করছি อันที่จริง ดิฉันวางแผนที่จะซื้อฟิล์มถ่ายภาพ আমি আসলে একটা ফিল্মের রোল কেনার পরিকল্পনা করছি আমি আসলে একটা ফিল্মের রোল কেনার পরিকল্পনা করছি อันที่จริง ดิฉันวางแผนที่จะซื้อเค้ก আমি আসলে একটা কেক কেনার পরিকল্পনা করছি আমি আসলে একটা কেক কেনার পরিকল্পনা করছি ดิฉันกำลังมองหาร้านขายเครื่องประดับเพื่อซื้อแหวน আমি একটা আংটি কেনার জন্য একটা গয়নার দোকান খুঁজছি আমি একটা আংটি কেনার জন্য একটা গয়নার দোকান খুঁজছি ดิฉันกำลังมองหาร้านถ่ายภาพเพื่อซื้อฟิล์ม আমি একটা ফিল্মের রোল কেনার জন্য একটা ফটোর দোকান খুঁজছি আমি একটা ফিল্মের রোল কেনার জন্য একটা ফটোর দোকান খুঁজছি ดิฉันกำลังมองหาร้านขายขนมหวานเพื่อจะซื้อเค้ก আমি একটা কেক কেনার জন্য একটা কেকের দোকান খুঁজছি আমি একটা কেক কেনার জন্য একটা কেকের দোকান খুঁজছি